এরপরে করিল বিশ্বরোড যেখানে আমি থাকি একটা মাদ্রাসা আল্লাহ পাক করাইছেন মার্কাদুর শেখ জাকারিয়া লীল বহসির ইসলামিয়া সেখানে বসে হজরতুল আল্লাহ মাওলানা ফয়জুল করিম সাহেব চরমনাই ঢাকা শহরের বড় বড় ওলামা সকলে মিলে আমরা দেশের হকানি উলামায় কেরামের মুখপাত্র আহলে হকের তরজমান বাংলার সিংহপুরুষ আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেবকে আমরা সভাপতি বানাইছি তিনি উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এই পরিষদ কাজ করছে সারা দেশে দেশের বিভিন্ন জেলায় জেলায় বেশ কয়েকটা শাখা পরিষদ অনুষ্ঠিত হয়েছে মাহবিল চলতেছে সর্বস্তরের ওলামায় কেরামের ঐক্যবদ্ধ মঞ্চে এই মঞ্চ থেকে হকের আওয়াজ তোলা হচ্ছে আগামী এক তারিখ মার্চের মাধবদি বিরাট হাই স্কুল মাঠে আহলে হাদিস বন্ধুদের মসজিদের সংলগ্ন সেখানে ইনশাআল্লাহ আহলে সুন্নতওয়াল জামাত পরিষদ মাধবদী শাখার উদ্যোগে বিরাট বড় সম্মেলন অনুষ্ঠিত হবে মার্চের নয় তারিখ খুলনা বিভাগীয় সম্মেলন খুলনা শহরে এই পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে গত মাসে আমাদের বাড্ডা সেখানে একশো বিট রাস্তার মাথায় আহলে সুন্নতওয়াল জামাত পরিষদের উদ্যোগে বিরাট বড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সারা দেশের আনাচে কানাচে চলছে আলহামদুলিল্লাহ কিন্তু কেন্দ্রীয় সম্মেলন হইল আফতাবনগরের আজকের এই সম্মেলন আমাদের এই কমিটির মধ্যে সমস্ত মুরব্বী আহমদ শফি সাহ দামদ বরকাতুম থেকে নিয়া সর্বস্তরের মুরব্বীরা আমাদের পৃষ্ঠপোষক হিসাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ কোনো ভেদাভেদ কোনো মতানৈক্য এই পরিষদে আল্লাহর রহমতে নাই থাকতেও পারে না কারণ এই পরিষদ আহলে সুন্নত ওয়াল জামাতের পরিষদ আহলে সুন্নত ওয়াল জামাতের বাইরে থাকার কোন মুসলমানের জন্য অবকাশ নেই আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরেই আমাদের মুরব্বী লক্ষ লক্ষ আলেমের সেরতাজ আল্লামা মাহমুদুল হাসান গোলশন সেন্ট্রাল মসজিদের খতিব শেখে যাত্রাবাড়ি তিনি আসবেন উনি আসা পর্যন্ত আমাকে দু চার কথা বলার নেজাম করা হয়েছে আমি তো মেজবান আমি আজকে মেহমান না ওনার পরেই আল্লামা অলিপুরি বয়ান দিবেন ইনশাআল্লাহ তালা আমাকে আজকে বলা হয়েছে ইসলামের ইতিহাসে যোগে যোগে বাতিলের উদ্ভাবন কেমন করে হলো আসল বিষয়টা হলো মিল্লাদুন্না আদম হজরতে আদম আলাই ইসলাতাম থেকে নেয়া এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার মোসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে একটি হাদিস এসেছে সেই হাদিসে এক লক্ষ চব্বিশ হাজার বলা হয়েছে ইতিহাসের পাতায় দুই লক্ষ চব্বিশ হাজার বলা হয় সকল নবীগণকে আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছেন মানব জাতির আর কল্যাণের জন্য সিরাতে মুস্তাকিম সরল পথ জান্নাতের পথ জাতিকে দেখানোর জন্য প্রত্যেকজন নবী রসুলকে আল্লাহ পাক যে মিশন দিয়েছেন হেদায়তের মিশন এই মিশনে দুইটা অধ্যায় আছে দুইটা পাঠ আছে একটা পাঠ হলো আকিজা বিশ্বাসের পাঠ আরেকটা পাঠ হলো আমলগত পাঠ আমরা মুসলমান হতে হলে প্রথমে আকিদা বিশ্বাস ঠিক করতে হবে এটা একটা পাঠ এটা শরীরের কোন বডি অঙ্গ দিয়া পালিত হয় না কলব অন্তর থেকে এটার অগাধ বিশ্বাস রাখতে হয় আরেকটা পাঠ হইল শরীয়ত মাসলা মাসাইল এবাদত বন্দেগী যা আমাদের শারীরিক বডির মাধ্যমে পালিত হয় আকিদার বিষয়কে কোরআনের জায়গায় জায়গায় দিন বলা হয়েছে আর আমলিগত বিষয়গুলোকে কোরআনের ভাষায় শরীয়ত বলা হয়েছে আমরা জানি আদম আলাই ইসলাতাম থেকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল পর্যন্ত নবীদের পরস্পর আকিদাগত বিষয়ে কোনো প্রকারের ব্যবধান ছিল না আদম নবীও বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ নো আল ইসলাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ নজিউল্লাহ ইব্রাহিম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও উল্লাহ মুসা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ইমানের দিক দিয়ে আকিদার বিষয়ে আদম থেকে নিয়ে শেষ নবীর যোগ পর্যন্ত কোন প্রকারের নবীদের পরস্পরে ব্যবধান ছিল না সকল নবী রসুলের আকিদা ছিল এক অভিন্ন ঠিক না ঠিক বলেন কেউ দেখাতে পারবেন না মুসানবীর যুগে এক আকিদা ছিল পরবর্তীতে আকিদা পাল্টিছে আকিদার বিষয় ছয়টা আমান্তবিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস ওয়া মালাইকাতি ফেরেস্তার প্রতি বিশ্বাস ওয়া খুতুবিহি আসমানি গ্রন্থ সমূহের উপরে বিশ্বাস ওয়া রুসুলিহি আল্লাহর প্রেরিত নবী রসুলদের প্রতি বিশ্বাস ওয়াল ইয়ামিল আখের পরকালের প্রতি বিশ্বাস ওয়াল কাদরি খৈরিহি ওয়াশারিহি মিনাল্লাহি তালা তাকদির বাগ্য তালিকার উপর বিশ্বাস ওয়াল মাউত এটা ওয়াল ব্যাখ্যা পরকারের প্রতি বিশ্বাস হইলে ওয়াল বাসে বাদাল মাউত মৃত্যুর পরে আবার আমরা জীবিত হব আল্লাহর দরবারে দণ্ডয়মান হব কৃতকর্মের জবাব দিতে হবে আমাদের এটা ওয়াল ইয়াউমিল আখেরের মধ্যে চলে গেছে তাহলে মোট পয়েন্ট হলো কয়টা ছয়টা কয়টা কয়টা সিক্স পয়েন্ট ছয়টা পয়েন্টের প্রতি অগাধ বিশ্বাস রাখিলে একজন মানুষ কুহুরির জগৎ থেকে ইসলাম ইমানের জগতে পাও রাখতে পারে এই ছয় কথার একটি কথা কেউ অমান্য করলে সে মোমেন মুসলমান থাকবে না সে হবে কাফের আর বেইমান কথাটা বুঝছেন কিনা বলেন আমার বন্ধুরা বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণ এই সম্মেলন এই জাতীয় বিষয়কে বোঝানোর জন্য ছয়টা কথাকে মোটামুটিভাবে বিশ্বাস করিলে সেই ব্যক্তি কুফুরি জগৎ থেকে ইসলামের ছায়াতলে আসতে পারে ঠিক তবে ছয় কথা প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ আসে না নাই আমান্তবিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস এর ব্যাখ্যা আছে আল্লাহ কেমন আল্লাহ আকার যুক্ত না আল্লাহ নিরাকার আল্লাহকে দুনিয়ার এই চোখ দিয়া দেখা যায় সম্ভব নাকি দেখা যাবে না এই সমস্ত অনেক বিষয় এক একটা পয়েন্টের ব্যাখ্যায় আসে না নাই তাহলে ছয় কথার ব্যাখ্যা আছে বোঝেন নাই কথা কিন্তু ব্যাখ্যা দুই প্রকারের ব্যাখ্যা কয় প্রকার দুই প্রকার এক ব্যাখ্যা হইল সঠিক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা হইল ভ্রান্ত ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা অনুযায়ী ছয় কথাকে বিশ্বাস করলে সেই ব্যক্তি মুসলমান হওয়ার পাশাপাশি আলে সুন্নত জামাত হয় আর ছয় কথা বিশ্বাস করে ব্যাখ্যা সঠিকটা বিশ্বাস করে না ভ্রান্ত ব্যাখ্যা বিশ্বাস করে সেই ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও সে আলে সুন্নত জামাত হবে না সে হবে ভ্রান্ত দলের বিশ্বাসী বাতেল বুঝতে পারছেন হক বাতেল হক কাকে বলে বাতেল কাকে বলে বাতিলের দুই সংজ্ঞা সমস্ত অমুসলিম কাফের বাতিল আল ইমান হকুন ওয়াল কুফর বাতিল এই এক বাতিল যারা ইমানেই আনে নাই তারা বাতিল আর একদল বাতিল আছে ইমান আনছে ছয় কথাকে মোটামুটি বিশ্বাস করে প্রত্যেক কথার যে ব্যাখ্যা বিশ্লেষণ আমার রসুল দিয়েছেন এই কথাগুলোর ব্যাখ্যা এক লক্ষ চব্বিশ হাজার সাহাবায় কেরাম দিয়েছেন এই কথাগুলোর ব্যাখ্যা সাহাবার পরে তাহাবিনে কেরাম দিয়েছেন চার মজাবের ইমাম দিয়েছেন আকিদার তিন ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল আবুল হাসান আশআরি আবুল মনসুর মাতুরিদি আকিদার তিন ইমাম দিয়েছেন সেই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা চার মজাবের ইমাম দিয়েছেন সেই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা তাবিনে কেরাম মুহাদ্দিসিনে এজাম দিয়েছেন সেই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা এই ব্যাখ্যা আস্তে আস্তে উলামায় দেবন দিয়েছেন দারুল দেবনের হকানি কামি উলামায় গ্রাম দিয়েছেন সেই ব্যাখ্যা হলো সঠিক ব্যাখ্যা কিন্তু এই ছয় কথার গলত ব্যাখ্যা আছে না নাই যারা গলল ব্যাখ্যা অনুযায়ী সহায়কতাকে কথাকে বিশ্বাস করে তাদেরকে কাভের তো বলা যায় না তাদের নাম হইল বাতিল তাদের নাম হইল ভ্রান্ত মতবাদ একটা উদাহরণ দিলে বুঝবেন আমান্ত বিল্লার অর্থ কি আল্লাহর প্রতি বিশ্বাস কোন ব্যাখ্যায় আমার দেশের বন্ডপীর যায় যায় অবস্থা মারা গেছে কি যায় নাই এখনো স্পষ্ট না সে বলে কি আল্লাহর আকার ইকার আছে মৌলবীরা বুঝে না আমি বুঝি সে বলে আমি তুমিল্লাকে বিশ্বাস করি এমন আল্লাহকে যে আল্লাহর বডি আছে শরীর আছে আকার আছে সে বলে আমি তো আল্লাহকে সব সময় দেখি আমার স্ত্রী হামিদা সেও দেখে আমার সব মরিদরাও দেখে এক মরিদে জিজ্ঞাসা করে হুজুর আল্লাহ দেখতে কেমন আল্লাহ দেখতে সুন্দর দাড়ি গোপবিহীন যুবকের মতো সে আল্লাহকে দেখে মরিদে জিজ্ঞাসা করে হজরত আল্লাহ নাকি আকার ইকার নাই আপনি কেমনে যুবকের মতো দেখলেন কয়রা হুজুরদের কথা তারা বুঝে না আমি কোরআনে পাইছি কোথায় পাইছে জিজ্ঞাসা করা হইল কোরআনের আয়াতে পাইছেন এবার বলে কি জানেন এবার কোরআনের অপব্যাখ্যা দিচ্ছে আকিদার অপব্যাখ্যা কোরআনের অপব্যাখ্যা বলে কি তোমরা সোরাই মারিয়াম পড়ো হজরত মারিয়াম আলাই ইসলাত আসলামের গর্ব থেকে আল্লাপাক ঈশা নবী সৃষ্টি করবেন এই ব্যাপারে আমার আল্লাহ বলছেন আমি জেরুজালেম শহরে বাইতুল মুকাদ্দাস কামরায় মারিয়াম মারিয়ামকে নির্বাচন করেছি মারিয়াম তোমার গর্ব থেকে আমি একজন শিশু বাচ্চা তৈরি করব এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলে ওয়ারসাল্লা ইলাইহা রুহানা আমি আল্লাহ প্রেরণ করেছি আমার রুকে কার ব্যাখ্যা দেওয়ানবাগির ব্যাখ্যা আমার রুকে প্রেরণ করেছি মারিয়ামের কাছে আমার আত্মার রুটা মারিয়ামের নিকট যাওয়ার পূর্বে অতি সুন্দর এক যুবকের আকৃতি ধারণ করেছে দেখছ আল্লাহ নিজে কোরআনে বলে ওনার রুম বারককে মারিয়ামের কাছে প্রেরণ করছে রু এইটা আত্মাটা যুবক বাচ্চা যুবকের সুরত আকৃতি ধারণ করেছে বুঝা গেল আল্লাহ আকৃতিওয়ালা কোরআনের এই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা না গলত ব্যাখ্যা কোন ব্যাখ্যা অনুযায়ী ছয় কথা মানলে আলে সুনদল জামাত হওয়া যায় সঠিক ব্যাখ্যা অনুযায়ী গলত ব্যাখ্যা অনুযায়ী কোরআন বুঝলে সেটা হলো বান্ত মতবাদ এই আয়াতের সঠিক ব্যাখ্যা কি সমস্ত তাফসির কিতাব উঠান আমি তাফসির দেখেছি ইলাইহা রুহানা আমার আল্লাহ বলেন আমার একজন পবিত্র ফেরেস্তা আছেন যার নাম জিব্রিল তাকে আমি রুহুল আমিন বলে টাইটেল দিয়েছি দেয় নাই ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাজালা বিহির রুহুল আমিন কে আমিন জিব্রাহিম আমার রুহুল আমিন ফেরেস্তা কে আমি মারিয়ামের নিকট প্রেরণ করেছি মারিয়াম গিয়া ঘাবড়াই গেছে যুবক পুরুষের আকৃতি মারিয়াম বলে তুমি কোথেকে আসলা আমি সতীতা নারী জীবনে কোনোদিন অপকর্ম করিনি কোথেকে তুমি আসলা কেন আসলা তখন এই রুহুল আমিনে বলে বলেন ইন্নি হে মারিয়াম আমি আসলে কোনো মানুষ নই আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেস্তা প্রেরিত ফেরেস্তা আমি এসেছি তোমার গর্ব থেকে একটা সন্তান আনার জন্য আল্লাহর নির্দেশে আয়াতের মধ্যে পরিষ্কার আছে এমনি রাসুলু রাব্বিক আমি আল্লাহ নই আল্লাহর আত্মা নয় আল্লাহর রু নয় আমি রুহুল আমিন ফেরেস্তা আর দেওয়ান বাগি সাহ বলে রুহানার অর্থ আল্লাহর আত রু আর আল্লাহ রু এটা পুরুষের আকার ধারণ করিয়া যুবক হয়ে গেছে আমি এই যুবকের আকৃতি দেখতেছি বলেন আমান্তবিল্লা দেওয়ান বাগিয়ে বিশ্বাস করে কিন্তু মোটামুটি বিশ্বাস করে এর ব্যাখ্যা যখন আপনি চাবেন ব্যাখ্যা সঠিক দিবে না ভ্রান্ত ব্যাখ্যা অনুযায়ী ছয় কথা বিশ্বাস করে তাই কালের কত দিই না কিন্তু ভ্রান্ত এবং বাতিল এর মধ্যে কোনো সন্দেহ না आश्चर्य কথা था তাজ্জুব কি বাত আজকে আমার দেশে যারা নিজকে আহলে হাদিস বলে তাদের আকিদা হলো আল্লাহ নিরাকার নয় আল্লাহ আকার যুক্ত আল্লাহর পাও আছে চোখ আছে হাত আছে এইভাবে লেটিচার লেখা লেখা সমাজের মসজিদের সব কর্নারে কর্নারে বন্টন করতেছে ঠিক না বেটি আমি তাদেরকে বলি বন্ধুরা ভারত এই ভারত উপমহাদেশে হাজার বছর পর্যন্ত মুসলমানরা সঠিক আকিদা অনুযায়ী আমার নবীর সুন্নতের আমল অনুযায়ী ইসলাম পালন করে আসতেছে বাংলাদেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ ঢাকা শহর মসজিদের শহর বায়তুল মুকাররাম থেকে নেয়া সারা বাংলাদেশে সব মানুষ হানাফি সব হানাফি মাধাব মানিয়া চলে আমার দেশের শান্তি বিরাজ করতেছে এই মুহূর্তে তোমরা বাইরের থেকে কিছু টাকা পয়সা পাইয়া উল্টাপাল্টা বক্তব্য দিয়া এই দেশের বিশৃঙ্খলা করতেছ আমার সরকারের দায়িত্ব জনগণের দায়িত্ব দেশের শান্তি বহাল রাখতে হলে এই বাতিল মতবাদদেরকে বলে হুজুর হুজুর আপনারা আর কোন ওয়াজ নসিহত পান না আলে হাদিসের বিরুদ্ধে কেন লাগলেন এই সম্মেলন বাতেলের বিরুদ্ধে সম্মেলন আর কোন জাতির কি দুর্দশা আজ আফগানিস্তানের রোহিঙ্গা মুসলমানদের কি অবস্থা সিরিয়ার মুসলমানদের কি অবস্থা বিশ্বের এই সমস্ত খবর আপনাদের কাছে নাই পরস্পর জামিলা করতেছেন একতলাফি মাসলা বায়ান করে করে কিছু লোক বলেন কিনা আপনারা আমি এই বন্ধুদেরকে বলতে চাই জাতীয় মহা বিপর্যয় মুসলমানদের আছে সংকট আছে সংকটের নিরসনের ব্যাপারে আমাদের দায়িত্ব মুসলমানদেরকে কথা বলা কোনো সন্দেহ নাই কিন্তু এটা শান্তির সমাজে একই মসজিদ মাদ্রাসায় সারা বাংলাদেশ এক মজাব মানিয়া চলছে এই শান্তি শৃঙ্খলার সমাজের মধ্যে এই আলে আদিসটা যখন চেগিয়ে দাঁড়াইয়া বলে সোজা হইয়া দাঁড়াইলে নামাজ হয় না ইমামের পিছনে ফাতিয়া না বললে নামাজ হয় না রুকুতে উঠা আর নামার সময় রফি আদান না করলে হাত না উঠাইলে নামাজ হয় না আমিন জোরে না বললে নামাজ হয় না যেই শয়তানরা এই বিশৃঙ্খলা আমাদের শান্তি সমাজে শুরু করেছে তাদের কাছে বলুন তোমরা জাতীয় আন্তর্জাতিক সংকট বাদ দিয়ে এই ফিটনা কেন শুরু করলা ফিটনা আমরা শুরু করছি না তারা শুরু করছে দোষটা আমাদের মুসলমানদের ইমান নিয়ে চিনিমিনি খেলবে আমল নিয়ে নামাজ নিয়ে চিনিমিনি খেলবে মুসলমানদেরকে কাফের ফতোয়া দিবে আর ওলামায় কেরাম চুপ থাকা উচিত না কথা বলা উচিত বোঝেন নাই বিষয়টা সামান্য ইঙ্গিত করলাম বন্ধুরা ছয় কথা বিশ্বাস করলে কি হয় মুসলমান হয় ছয় প্রকার ব্যাখ্যা দুই প্রকার সঠিক ব্যাখ্যা বেঠিক ব্যাখ্যা কথা বুঝছেন কিনা বলেন জরুরি কথা সঠিক ব্যাখ্যা কাকে বলে যে ব্যাখ্যা আমার রসুলের ব্যাখ্যা সুভান আল্লাহ যে ব্যাখ্যা এক লক্ষ চব্বিশ হাজার সাহাবায় কেরামের ব্যাখ্যা যে ব্যাখ্যা সাহাবাদের অনুসারী তাবেইনের ব্যাখ্যা যে ব্যাখ্যা সাহাবা তাবিনের অনুসারী চার মজাবের ইমামের ব্যাখ্যা যেই ব্যাখ্যা তিন আকিদার ইমাম ইনাদের ব্যাখ্যা যেই ব্যাখ্যা ইমাম বুহারির থেকে নেয়া সমস্ত মুহাদ্দিসিনের ব্যাখ্যা যেই ব্যাখ্যা মুফাসিনে কেরামের ব্যাখ্যা যেই ব্যাখ্যা চার তরিকার পীর আব্দুল কারের জিরানি মঈনুদ্দিন চিস্তি খায়া সরওয়ার্দি নকশবন্দি সহ চার পীরের ব্যাখ্যা যেই ব্যাখ্যা উলামায় দেবন্দের ব্যাখ্যা যে ব্যাখ্যা কমি উলামার ব্যাখ্যা তাহলে বন্ড থাকে সঠিক ব্যাখ্যায় বিশ্বাসী না গলত ব্যাখ্যা যারা গলত ব্যাখ্যায় বিশ্বাসী ভ্রান্ত দল ঠিক না বেঠিক বলেন শিয়াদের ব্যাখ্যা গলত ব্যাখ্যা কাদিয়ানের ব্যাখ্যা গলত ব্যাখ্যা তারপরে বেরলবি রেসবিদের ব্যাখ্যা গলত ব্যাখ্যা সর্বশেষ কথা তথাকথিত আলে আলিসের ব্যাখ্যা এটাও ভুল আর গলত ব্যাখ্যা এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল রসুলদের পরস্পর আকিদাগত ব্যাপারে কোনো একতলাপ ছিল না কিন্তু রসুলদের পরস্পর আমলগত মতানৈক্য ছিল কি ছিল না আদম আলা ইসলামের জমানায় বা এ বনে বিবাহ হইত কিনা হজরতে মুসা আলা ইসলামের যুগে সেখানে বিভিন্ন শরীয়তের বিধান নেয়া শরীয়ত অবতীর্ণ হয়েছে পরবর্তী ঈশানবীর যুগে ক্যান্সেল হয়ে গেছে ঈশার যুগে কিছু শরীয়ত আসিল আমাদের নবীর যুগে ক্যান্সেল হয়ে গেছে আদমের শরীয়ত নুয়াল আসলামের যুগে ক্যান্সেল হয়েছে নোহের শরীয়ত ইব্রাহিম নবীর যুগে ক্যান্সেল হয়েছে শরীয়তে শরীয়তে কিছু মাসলা সব বিষয় না কিছু মাসলা ভিতরে ব্যবধান ছিল কি ছিল না ইহুদি ধর্মে মুসানবির ধর্মে ওটের গোস্ত হারাম আমাদের ধর্মে ওটের গোস্ত হালাল ঠিক না ঠিক বলেন তাদের ধর্মে পেশাব যদি না পাক কাপড়ে লাগতো কাপড়টাকে কেচে দিয়া কেটে পাক করা লাগতো এর আগে পাক হয় না আমাদের শরীয়তে পাক পানি দিয়া পরিষ্কার করলেই পাক হইয়া যায় ব্যবধান আছে না নেই এবার বুঝেন আমাদের রসুলের শরীয়ত যেটা শেষ নবীর শরীয়ত আমরা শেষ নবীর উম্মত আমাদের এই উম্মতের মধ্যে খুব ভালো করে খেয়াল করেন কথাটা আমাদের নবীর উম্মতের মধ্যে আমলিগত শরীয়তগত সকল নবীদের পরস্পর যদি ব্যবধান হয় হতে পারে আমাদের নবীর উম্মতের মধ্যে আমলিগত ব্যবধান হলে কোনো সমস্যা নাই আরাম করো খানা দাও আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে হজরত আল্লামা অলিপুরি সাহেব চর্ষে বানছেন নবীদের পরস্পর যদি আকিদাগত ব্যবধান না থাকে আমার নবীর উম্মতের আকিদা কেয়ামত পর্যন্ত হক উম্মতের আকিদা কোন ব্যবধান থাকবে না সঠিক আকিদা হবে একটা দুইটা হবে না নবীদের পরস্পর শরীয়তের মাস্তানিয়া ব্যবধান ছিল আমার নবীর উন্মতির ভিতরে ব্যবধান হওয়া স্বাভাবিক আমলের ক্ষেত্রে কথা বলেন না কা চার মজাবের পরস্পর ব্যবধান আছে না নাই হাম বলে মজাবে আমিন জোরে বলে কিনা শূন্য হানফি মজাবে আমিন আসতে পারা শূন্য ব্যবধান হইল কিনা সাহাবি মজাবে ইমামের পিছনে মুক্তাদি সুরা ফাতিয়া পড়া শূন্য আবার বলেন ও আজিব আমাদের মজাবে ফাতিয়া পড়া যাবে না ব্যবধান হইল কিনা এক লক্ষ চব্বিশ হাজার নবীদের শরীয়তের পরস্পর যদি মাসলাগত আমলগত বিষয়ে ব্যবধান থাকতে পারে সবই আল্লাহর বিধান আমার নবীর উন্মতের মধ্যে আমলিগত কিছু ব্যবধান থাকতে পারে সবই আল্লাহর বিধান এটা কোনো দোষণীয় কোনো বিষয় না এই জন্য বলি হানফি মাজাব হক সাহাফি মাজাব হক মালিকি মাজাব হক হাম্বলি মাজাব হক এই কথা বললে আমাদের কিছু আহলে হাজির বন্ধুরা প্রশ্ন করে হুজুর চার মজাবকে যখন হোক বললেন সাহাবি মজাবে তো সুরে ফাতিয়া ইমামের পিছনে পড়া জরুরি তাহলে সাহাবি মজাব হইয়া যদি ফাতিয়া হইতে পারে আমরা সুরায় ফাতিয়া পড়ার কথা বললে আপনারা রাগ করেন কেন হ্যাম্বলি মজাবে আমিন জোরে পড়া সুন্নত আমাদের মজাবে আসতে পড়া সুন্নত আপনারা বলেন হাম্বলি হ্যাঁ, মাজাব হক তাহলে আমরা মসজিদে আমিন জোরে বলবো হক কাজই তো করলাম আমাদের দোষ কেন কথাটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা গুরুত্বপূর্ণ বলে না এই প্রশ্ন আমাদের কাছে আসে না আসে এর উত্তর হইল ভাই শরীয়তের কোন আমল কিভাবে করতে হবে এটা নির্ণয় করার অধিকার একমাত্র মুস্তাহেদ ইমামগণের যারা কোরআন সন্ন্যার গভীর সমুদ্রে ডুব দিয়ে ডুবুরিদের মতো ডুবুরিরা সমুদ্রে ডুব দিয়া মণিমুক্তা বের করে মুস্তাহেদ ইমাম আল্লাহবাক সৃষ্টি করেছেন দুনিয়াতে কেয়ামত পর্যন্ত যেন কোরআন সন্ন্যার এই শরীয়ত বলবৎ থাকে মানব জাতির নতুন আবিষ্কৃত সব সমস্যার সমাধান কোরআন সুন্না থেকে উদ্ভাবিত করে বিশ্ব মানবতার সমাধান যেন দিতে পারে এমন সমাধান দেওয়ার মতো মুস্তায়েদ ইমাম গবেষক আল্লাহ যুগে যুগে সৃষ্টি করেছেন তারা হলেন মাঝহাবের ইমাম ঠিক না ভাই ঠিক বলেন তারাই মজাবের ইমাম ঠিক না তাইলে ইমামের সাহাবিও তাদের একজন হে আহলে হাদিসরা তোমরা ইমামের সাহাবির মতো মুস্তায়দ হইয়া কোরআন সুন্নার থেকে উদ্ভাবন করিয়া একটা মাজাব বানাও যেই মাজাব আহলে হাদিস মাজাব হবে সেই মাজাবের আকিদা হবে ইমামের পিছনে সুরে ফাতিয়া পড়তে হবে তোমরা যদি মাজাব গঠন করো তোমাদের মধ্যে যদি আবু হানিবার মতো এত বড় ইমাম মুস্তাহেদ থাকে তোমরা মজাব বানাও মজাবি হইয়া সুরে ফাতিয়া পড়ো ইমামের পিছনে মজাবি হইয়া আমিন জোরে পড়ো মজাবি হইয়া হাত আর নামাও মজাবি হইয়া ঠিক চেহারা দাঁড়াও আমলের আপত্তি নাই নিজকে লামজাবি নাম দিয়া আলে আরিস নাম দিয়া মজাবকে শিরিক বলিয়া স্বামী মজাবের উদ্ধৃতি দিতে পারো না বিষয়টা বুঝছেন কিনা আমি অবশ্যই বলি তুমি যদি সুরা ফাতে পড়তে চাও হে লামাজাবিরা সাবি হয়ে যাও তুমি যদি আমিন জোরে বলতে চাও হে লামাজাবিরা হাম্বলি হয়ে যাও তুমি হাম্বলিও হইবা না মাদাবো মানবা না নিজে ইমাম আবু হানিবার মতো মুস্তায়দ হইবা না আরবি মুস্তাদ কি হবে সে আরবি শব্দ বুঝেই না পড়তেও পারে না বাংলা বুগারি পড়ে পড়িয়া এই বাংলাদেশে ফিতনা সৃষ্টি করে তোমরা তো সাব হিসাবের কথা এখানে আনলে কাজ হবে না ঠিক না বেটি বলুন বলতেছিলাম শরীয়তের আমলিগত বিষয়ে হাম্বলি মজাব একরকম সাহাবি মজাব একরকম মালিকি মজাব আরেক রকম হানফি মজাব আরেক রকম হতে পারে কি পারে না আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত নবীদের পরস্পর শরীয়তে ব্যবধান থাকতে পারলে আল্লাহ সব কবুল করলে আমার বিশ্বনবীর উম্মতের মধ্যে নামাজে ব্যবধান হবে মজাব কত ব্যবধান হবে সব মজাব আল্লাহর কাছে কবুল বুঝেন না কিন্তু তুমি লামাজাবি হইলা তুমি কিসের ভিত্তিতে হইলা আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন ফাস আলু আলা জিক্রি ইন কুন্তুম লামুন মুসলমান বিশ্বের মুসলমান দুই ভাগ সাহাবারাও দুই ভাগ এক শত পঁয়ত্রিশ জন সাহাবি ইবনুল কাইম জৌজিয়া এলামুল মহাকিন কিতাবের মধ্যে পরিষ্কার লিখেছেন নবীর এক লক্ষ চব্বিশ হাজার সাহাবার মধ্যে একশত তিরিশের ঊর্ধ্বে নিহুন ওয়াসালাসুনা আমি বলি পঁয়ত্রিশ ধরলাম একশত পঁয়ত্রিশ জন নবীর সাহাবি মুস্তাদ ইমাম ছিলেন এক লক্ষ চব্বিশ হাজারের মধ্যে একশত পঁয়ত্রিশ জন ইমাম মুস্তাহেদ বাকি সব লক্ষাধিক সাহাবাকেই মোকাল্লেন ইমামদেরকে মানিয়া চলতেন আমার আল্লাহ বলেন যারা ইমাম না মুস্তাহেদ ইস্তেহাদ করার যোগ্যতা নাই তোমরা যাদের কাছে ইস্তেহাদের যোগ্যতা আছে তাদেরকে জিজ্ঞাসা করিয়া আমল করো মুসলমান দুই ভাগ হয়তো মুস্তাহেদ ইমাম হবে নাহলে ইমামের মুকাল্লেদ ইমামের অনুসারী হবে নিজে মুস্তাহেদ না কোন ইমাম মানে না এমন কোন মুসলমান কোরআনেও নাই হারিসিও নাই তাই আলে হারিসা কোরআন হারিসের বাইরের ল ঠিক না আমি ঠিক বলে বাতেল কাকে বলে যেটা মৌলিক ছয়টা আকিদা এই আকিদার ব্যাখ্যা যদি গলত মানে বাতেল হক ব্যাখ্যা মানলে আলে সন্ন্যতল জামাত বুঝছেন কিনা বলেন আল্লাহ আকবার আমার নবীর যুগে সাহাবা কেরামের যুগে সমস্ত মুসলমান সমস্ত মুসলমান হকের উপরে ছিল সমস্ত মুসলমান আলে সুন্নতাল জমাত ছিল কোন বাতেল দুনিয়ার মধ্যে আসে নাই বাতল ছিল কাফের ছিল মোশেক ছিল তাদের সঙ্গে মুসলমানের যুদ্ধ হইত তারা বাতিল এটা হল ইসলামের নেগেটিভ বাতিল ইসলাম বিরোধী বাতিল কিন্তু মুসলমানের ভিতরে পরস্পর বাতিল আমার নবীর যুগে ছিল না সারা একরামের যুগে ছিল না আমাকে বলা হয়েছে যুগে যুগে বাতেলের উদ্ভাবন কেমন করি হলো শোনেন মজার কথা আমার রসুল বলছেন আমার উম্মতের ভিতরে আকিদাগত দ্বন্দ্ব হইয়া হক বাতিলের দলাদলি হবে সাতাব তারিখ উন্মতি আলা বিজন ওয়াসাবিনা মিল্লা কুল্লুহম ভিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহেদা কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া ফি রাওয়ায়াতিন হিয়াল জামা ওয়া ফি রাওয়ায়াতিন হিয়া সুন্নাতু ওয়াল জামা আমার নবী বলেন আমার উম্মত মুসলমান ছয় আকিদা বিশ্বাস করে এদের মধ্যে তেহাত্তর দল হবে কয় দল তেহাত্তর দলের মধ্যে আমার রসুল বলেন আকিদাগত ভ্রান্তির কারণে বাহাত্তর দল জাহান নামে যাবে তারা সব বাতেল দল একমাত্র একটা দল জান্নাতে যাবে আকিদার কারণে এক সেকেন্ডও লেট করবে না আটকা পড়বে না সোজা জান্নাতে যাবে সাহাবা কেরাম বলেন সেই জান্নাতি দলের নাম কি পরিচয় কি আমার নবী বলেন ছয় কথার ব্যাখ্যা যেই মুসলমান আমি রসুলের সুন্নত অনুযায়ী মানে আমার সাহাবাদের আদর্শ অনুপাতে মানে এই দুই মাপকাঠি অনুযায়ী কথার আকিদার ব্যাখ্যা যারা মানে আরেক বাসায় শরিক ব্যাখ্যা ছয় আকিদার যারা মানে এরাই হলো জান্নাতি দল এরা হলো আহলে সন্ন্যতওয়াল জামাত এই নাম কে দিয়েছেন আমার রসুল দিয়েছে সোলান তাহলে বান্ধ দল আছে না নাই হবে কি না রসুলের এই হাদিসের ভিতরে সাত তারিখ উন্মতি সিন শব্দ এসেছে উলামা একরাম জানেন সিন এটা মুস্তাকবালে কারিবের জন্য মানে বেশি দিন লাগবে না আমির আমার এন্তেকালের পরে আমির রসুলের বিদায়ের পরে বেশি দিন থাকবে না কিছুদিনের ভিতরে এই আমার উন্মতের ভিতরে বাতিল গোজাবে বাতিল দল সৃষ্টি হবে আমরা দেখলাম ইতিহাসের পাতায় আমার রসুল চলে গেলেন নবীজির পরে বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হইলেন আড়াই বছর রাষ্ট্র চালাইলেন আবুবকর সিদ্দিকের পরে ওমর রাষ্ট্র প্রধান হইলেন হজরত ওমর দশ বছর পর্যন্ত মুসলিম রাষ্ট্রের প্রধান ছিলেন বাইশ লক্ষ বর্গমাইল পৃথিবী শাসন করেছেন তখনও কোনো বাতিল নাই আবুবকর যুগে কোনো বাতিল নাই তিন নম্বর খলিফা হজরত উসমান যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন এবার শুরু হলো বাতিলের উদ্ভাবন ইসলামের ইতিহাসে প্রথম আকিদাগত বাতিল ব্রান্ত দলের উদ্ভাবন হয়েছে হজরত উসমানের যুগে কারা করল এক ইহুদি ইহুদি সম্রাট তারা দেখল বিশ্বনবী মাত্র তেইশ বছর জীবনে দিনের কাজ করে এক লক্ষ চুয়াল্লিশ হাজার বড় বড় অমানুষদেরকে সোনালি মানুষ বানিয়ে দিয়েছেন যারা জমিনে চলে আল্লাহর পক্ষ থেকে তাদের নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট আসে আমার নবী ইহুদিরা দেখলো আমার নবী নবীজি চলে গেলেন আহবক সিদ্দিক আসলো তারা ধারণা করছিল সিদ্দিক আকবরের জমানায় ইসলামী দেশ খান খান হয়ে যাবে ইসলাম মিঠে যাবে দেখা গেল আমার নবী মাত্র নয় লক্ষ বর্গ মাইল ইসলামী দেশ উপহার দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আলবগর সিদ্দিক যখন খালিবাদুল মুসলিমিন হলেন আড়াই বছরের ভিতরে তিনি সাড়ে এগারো লক্ষ বর্গ মাইল পুরা বিশ্বটা মুসলমানদের পতাকা উড্ডীন করেছেন ইসলামের জোয়ার ইসলামের বিপ্লব ইহুদিরা বড় পেরেশান হায় হায় কে হয়ে গেল হরদ ওমর যখন আসলেন দশ বছর রাষ্ট্র পরিচালনা করে ওমর যখন শহীদ হন তখন ইসলামী রাষ্ট্রের আয়তন ছিল বাইশ কোন কোন ইতিহাসের পাদাসে চব্বিশ লক্ষ বর্গ মাইল ডাবল থেকেও বেশি এই অগ্রযাত্রা বন্ধ করতে হবে না ইহুদি খ্রিস্টানদের তাদের সহ্য হয় না গায়ে আগুন ধরে গেছে তারা তাদের একটা লোক আবদুল্লাহ ইবনে সাবা সানহানি ইয়ামান সানহার এক শয়তান ইহুদি মারাত্মক ইহুদি তাকে নাটক করে অভিমান করে ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত করল সে আসিয়া মদিনা শরীফে হজরতে খলিফা ওসমান ওসমানকে বলে ওসমান আমার নাম আবদুল্লা ইবনে সাবা আমি সেই ইহুদি মুসলমান পাইলে জবাই করি আজকে আমি কিন্তু তবা করতে এসেছি আমি আপনার হাতে তবা করি আজকে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাব উসমান রাজি আল্লাহ তালানু সরল মনের মুসলমান যে কোনো অমুসলিম আসছে মুসলমান হওয়ার জন্য তাড়াতাড়ি হাত বিছাও আমার হাতে হাত দিয়া কালেমা পরি মুসলমান হয়ে যাও হাত বাড়াইছে হজরত ওসমান আব্দুল ইবনে সাবাহ হাত গোসাই ফেলছে হাত সামনে বাড়ে না কি ব্যাপার তুমি না মুসলমান হইবা হাত নিয়ে কেন বলে জানাব আমি হইলাম কাট্টরপন্থী ইহুদি দুনিয়া বিখ্যাত ইহুদি আমি যে গোপনে গোপনে আপনার দরবার আসিয়া মুসলমান হইয়া যাই সবাই জানবে না আমারে ভুল বুঝবে হজের থেকে সব মুসলমানরা আসুক হজের পরে মদিনা মোনাবারায় মুসলমানদের বিশাল ইস্তেমা হবে বিরাট ইস্তেমার মধ্যে আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিবেন সব মানুষ বুঝবে আমি মুসলমান হয়ে গেছি ওসমা মাচ্ছে ঠিক আছে এবার আসলো সবাই হজের পরে বিরাট অনুষ্ঠান করিয়া ইবনে সবাকে মুসলমান বানানো গেছে আসলে মুসলমান নাকি দুকাবাজি মুসলমান হওয়ার পরে মুসলিম সমাজে ছড়িয়ে পড়ল সে ওই তার ষড়যন্ত্র ইহুদি ষড়যন্ত্র কিভাবে মুসলমানদের ভিতরে কন্দ সৃষ্টি করিয়া বাতেল মতবাদ সৃষ্টি করিয়া মুসলমানদের ঐক্য নষ্ট করে ইসলামের শক্তিকে খান খান করবে সে বলল তোমরা তোমাদের নবীকে মহাব্বত করো মুসলমানদেরকে বলতেছে হ আমার মনে হয় তোমরাদের মহাব্বতের দাবি সঠিক না কেন নবী আল ইসলামের বংশ পরিবারের সদস্য আলী আলী যোগ্য ব্যক্তি না কহ যদি আলী রসুলের পরিবারের সদস্য যোগ্য ব্যক্তি থাকে উনি থাকতে তোমরা মুসলমানরা নবীজির ইন্তেকালের পরে আউ বকরকে কেমন করি খলিফা বানাইলা আউ বকর চলে গেল উমরকে কেমন করি খলিফা বানাইলা উমর শহীদ হইল উসমানকে কেমন করি খলিফা বানাইলা আলী থাকতে আউ বকর খলিফা হইতে পারে না উমরও হইতে পারে না উসমানও হইতে পারে না বলেন না কারণ এটা মোহাব্বতের দাবি নবীকে মোহাব্বত করলে নবীর পরিবার সদস্যকে মহাব্বত করতে হবে ইজ্জত দিতে হবে আলীর মোহাব্বতের বাহানা রসুলের মোহাব্বতের বাহানা দিয়া এই ইবনে সাবা নতুন মুসলমানের ঐক্যবদ্ধ এই মুসলিম উম্মার মধ্যে বাতেল মতবাদের শিকড় গাড়ানো আরম্ভ করল বুঝেন নাই কথাটা আবার ফতোয়া দিল শোনেন ভালো করে শোনেন ইসলামের ইতিহাসে দান্ত দল বেদাতি মোশেকদের প্রথম ফতোয়া যেই ফতোয়ার কারণে মুসলিম উম্মায় সমস্যা সৃষ্টি হয়েছে ফতোয়াকে দিছে জানেন হে মুসলমানেরা যারা যারা আউ বকরকে খলিফা বানাইছ তারপরে উমরকে খলিফা বানাইছ তারপরে উসমানকে খলিফা বানাইছ তোমরা সব কাফের যারা এই তিন খালিফা রাষ্ট্রপ্রধানকে সমর্থন করে তারাও কাফের এটা কিসের ফতোয়া ইহুদি ফতোয়া কিসের ফতোয়া ইহুদিদের ফতোয়া এ আমার বন্ধুরা পরিষ্কার ভাষায় আজকে এই মহাসম্মরে বলতে চাই ইসলামের ইতিহাসে নবীর সাহাবা যারা জান্নাতি আমার আল্লাহ যাদেরকে স্পেশাল সিলেকশন করেছেন নবীর সাহাবা হওয়ার সৌভাগ্য দিয়েছেন এমন পবিত্র আত্মার অধিকারী সাহাবিদেরকে কাবের বলার এই ফতোয়া ইহুদিরা দিয়েছে তাই সাহাবা বিদ্বেষী যারা দুনিয়াতে আছে সব ইহুদিদের প্রাণ আত্মা দ্বারা সাহাবাদেরকে কাবের বলার মতো গাল দেওয়ার মতো কোনো মানুষ ছিল না প্রথম ইহুদি দল বোঝান নাই তার এই আন্দোলন মদিনা শরীফে করলো কোন মুসলমান কবুল করলো না বাদশায় গিয়া করলো কোন মুসলমান কবুল করলো না কুফায় গিয়া করলো কোন মুসলমান গ্রহণ করলো না সিরিয়া গিয়া করলো কোন মুসলমান গ্রহণ করলো না যাইতে যাইতে মিশরে চলে গেছে মিশরের কিছু অজ্ঞ লোক তারা সাহাবি না কিন্তু সাহাবি না তাবেই এদের মধ্যে কিছু লোক তার মন্ত্র পড়ছে খাইছে গিলছে আদার গিলছে সে একটা পার্টি করল এই পার্টি করিয়া মিশরের এই অজ্ঞ লোকদেরকে নিয়ে ইসলামের রাষ্ট্রপ্রধান খালিফাতুল মুসলিমিন হজরত উসমান রাজি আল্লাহ তালানুর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো করতে করতে শেষ পর্যন্ত সাবাই দলে আসিয়া হজরত উসমানকে শহীদ করলো ঠিক না বেডিক্ষণ এই ইবনে সাবার এই দলকে বলা হয় সিয়ানে আলী আলীর বক্ত আলীর দল এদের অপর নাম বর্তমানে সিয়া ইসলামের প্রথম বাতিলের উদ্ভাবন হয়েছে শিয়াদের মাধ্যমে এই শিয়ারাই সাহাবাদের মধ্যে আলী মোয়ামিয়ায় দ্বন্দ্ব লাগাইয়া তালাহ জুবাইরের সঙ্গে দ্বন্দ্ব লাগাইয়া উষ্টি যুদ্ধ জঙ্গে জমাল সিফিন যুদ্ধ জঙ্গে সিফিন সংগঠিত হইয়া লক্ষাধিক মুসলমানের রক্ত দিয়া জমিনকে নাবাক করেছে ঠিক না বেডিক্ষণ এই বাতিলের উদ্ভাবন এখান থেকে শুরু মুসলমান আলী এবং হজরত মোয়াবিয়া দুই দল যখন বুঝতে পারলো সর্বনাশ আমরা তো নবী সাহাবি ভাই ভাই আমাদের মধ্যে এই কন্দল কিভাবে আসলো এটা তো মনে হয় ইহুদিদের ষড়যন্ত্র ইবনে সাবাদ দলের ষড়যন্ত্র তারা বুঝিয়া তবা করল প্রস্তাব দিল সব যুদ্ধ বন্ধ আমরা সন্ধি করি আমরা মীমাংসার বৈঠকে বসব বুজুর্গ কয়েকজন বড় বড় সাহাবি তারা সিদ্ধান্তে বসছেন মিটিংয়ে বসছেন যুদ্ধবিরতি হবে মুসলমানের মধ্যে আর মারামারি কাটাকাটি হবে না যখন বসছে তখন ইবনে সাবা বলল সর্বনাশ এই সন্ধি এই মজলিস যদি কামিয়া হয়ে যায় মুসলমানের মধ্যে মারামারি আর করাতে পারবো না তারা মাঠের মধ্যে নামিয়া বলল ইনিল হুকমু ইল্লা কারো ফয়সালা মানা জায়েজ নাই হারাম ফয়সালা মানতে হবে আল্লাহ এরা যে ফয়সাল কয়েকজন সাহাবি বসেছে মীমাংসা করার জন্য এদের মীমাংসা কখনো মারা যাবে না আলীর বিরুদ্ধে চলে গেছে আলীও মানার পক্ষে মহাবিয়ার বিরুদ্ধে চলে গেছে হজরত মহাবিয়া তো এই ফয়সালা মানবেন তাহলে এরা ছিল আলীর ভক্ত শিয়া এখন হয়ে গেছে আলীকে বাদ দিয়া মুয়াবিকে বাদ দিয়া তারা হয়ে গেছে খারিজ দল তারা উভয় হকানি দল থেকে খারিজ বহিষ্কৃত এদের নাম হলো খারিজি ফিতনা বুঝেন নাই কয়টা বাতিল আসলো শিয়া খারেজি বুঝেন নাই এই খারিজদের একটা আকিদা হলো কোন মুসলমান যদি গুনায় কবিরা করে সঙ্গে সঙ্গে কাভার হয়ে যাবো আমাদের আকিদা হলো মুসলমান যদি গুনায় কবিরা করে ফাঁসেক হবে তবা করবে আল্লাহ দরবারে আবার ইমানের দিকে ফিরে আসবে এটা আমাদের আকিদা তাদের আকিদা হলো গুনাহ করলে সে কাবেন এখন যখন এই আকিদা খারেজিরা বের করলো আরেক ভ্রান্ত দল সৃষ্টি হয়েছে এরা বলে না না না মুসলমান গুণা করলে কিচ্ছু হয় না ইমান লোহার মতো শক্ত যত গুণাই করুক গুণার দ্বারা ইমানের কিচ্ছু আসে আর যায় না সালাপ করলেও ইমানের বেশি উপকার নাই গুণা করলেও অপকার নাই এরা আরেক দল তাদের নাম মুরজিয়ার দল এবার বুজুর্গ হজরত হাসান বসরি নাম অনেকে শুনছেন হাসান বস্তির দরবার একটা মিটিং সেই মিটিং এর ভিতরে একজন মুসলমান গিয়ে বলে হাসান বস্তি সাহ আপনি মুসলিম উম্মার বর্তমান রাহাবার আপনার কাছে একটা প্রশ্ন মুসলমানের একদল বলে কবিরা গুণা করলে মানুষ নাকি কাভার হইয়া যায় আর দল মুসলমানরা বলে কবিরা গুণা করলে ইমানের কোনো ক্ষতি নাই আবার আবাদত করলেও ইমানের কোনো লাভ নাই এখন আসলে বাস্তব ফাতোয়া কি কাকে জিজ্ঞাসা করছে হাসান বস্রিকে জিজ্ঞাসা করছে হাসান বস্রি এখন উত্তর দিবেন সুন্দর করি ঠিক এই মুহূর্তে ওনার ক্লাসে একটা লোক ছিল শয়তান এটা হলো আতা সে বলে শোনো আসল ফতোয়া হইল মুসলমান যদি কাবিরা গুণা করে কাফেরা হবে না মুসলমানও থাকবে না মাসকানি লুটকিবি এটার নাম মতাজালার দল এরা কারা মতাজালার দল এদের আর একটা মারাত্মক আকিদা হলো আকল ব্রেন যুক্তি এটাই হলো আসল জিনিস আল্লাহ পাক ব্রেন দিয়া মানুষ বানাইছেন এটাই হলো স্কেল আকল আর ব্রেনে যুক্তিতে যদি হাদিস কোনো কথা যুক্তি অনুযায়ী হয় হাদিস মানব হাদিসের কোনো কথা নবীর কোনো কথা যুক্তিতে না আসলে তাহলে আমরা হাদিসকে নিক্ষেপ করবো ডাস্টবিনে কোরআনের কোন কথা আকল অনুযায়ী ব্রেন অনুযায়ী হইলে যুক্তি অনুযায়ী আমরা মানব কোরআনের কোন কথা যুক্তি অনুযায়ী না হলে কোরআন তো আর ফেলে দেওয়া যাবে না কোরআনের অপব্যাখ্যা করব বলেন মমতাজার আকিদা বুঝছেন মমতাজার আকিদা হলো আকল পূজারী বুদ্ধি পূজারী বুদ্ধিজীবী তাদের কথা হলো শরীয়তের সব কিছু বুদ্ধি অনুপাতে হইতে হবে বিবেক অনুযায়ী হইতে হবে বিবেকে যদি সমর্থন করে হারিস মানা যাবে বিবেকের সমর্থন না করলে হারিস মানা যাবে না কোরআনের কোরআনের কোনো আয়াত বিবেক সমর্থন করলে তাইলে মারা যাবে বিবেক যদি সমর্থন না করে কোরআনের অপব্যাখ্যা করা লাগবে এই মোতাজার দল বর্তমান আমার দেশের জাকির নায়ক মার্কা যারা যুক্তির উপরে ইসলাম চালায় তারা হলো বর্তমান নব্য মোতাজার দল আমার ভাইরা আমি সামান্য আলোকপাত করলাম ইসলামের সূচনা লগ্ন থেকে বাতেলের আবির্ভাব কেমন করে হলো কিছুটা বুঝছেন তো এই বাতেল আস্তে আস্তে ভারত উপমহাদেশের ভিতরে যখন দেবন্দের মুরব্বীরা দেবন্দের পূর্বপুরুষ আল্লামা শাহ আব্দুল আজিজ কোথায় গিয়ে হলিপুরি সাহেবকে দিয়ে দেবো হলিপুরিকে ঘন্টা দেড় ঘন্টা সর্বোচ্চ আচ্ছা আপনি আসেন তাহলে তাড়াতাড়ি আসেন জি আমি আরও অপেক্ষা করতেছি তাড়াতাড়ি আসেন জি না আপনি আসেন হয়তো ঘন্টা খানি করতে পারে আমি তো জিজ্ঞেস করিনি এখন আচ্ছা ওদের আসেন আস্তে আস্তে তাইলে না আছে ওদের ব্যবস্থা আছে যে ব্যবস্থা আছে বসার পারবেন ওজন ইনশাল্লাহ আচ্ছা ওদের আসেন আসেন ওদের আসেন চলে আসেন আলহামদুলিল্লাহ বলেন যাত্রা বাড়ি হজরত আসতেছেন অলিপুরি সাহেব আসছেন আসলে মুরব্বীদের জন্য আমি বসে আছি এখানে আমার বয়ান করার কোনো প্রয়োজন নাই কি বলেন আমার ভাইরা হজরত আসিয়া স্টেজে উঠবেন আমি কথা শেষ করতেছি আর বেশি লম্বা কথা বলা যাবে না সালাম আলাইকুম না আপনি চলে আসেন হুজুর আমি আপনি আসা পর্যন্ত চালাইতেছি জোরে আসেন যে আসেন হুজুর ঠিক আছে হ্যাঁ। বসেন আপনি বসেন আপনি আমার বন্ধুরা জিনিসটা বুঝছেন কি বোঝেন নেই এই ইতিহাস ইসলামের ইতিহাস আস্তে আস্তে ভারত উপমহাদেশে আসলো জানেন আমরা আঠারোশো সাতান্ন সালে শামেলির ময়দানে আম্বালার ময়দানে আমাদের বুজুর্গরা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্ষী হজরত রশিদ আহমদ গঙ্গুহি আল্লামা কাসম নারতবি ইংরেজের বিরুদ্ধে জেহাদ করে যুদ্ধ করে এই ভারত উপমহাদেশকে স্বাধীন করছে কিনা এই ভারত উপমহাদেশে ইংরেজরা শুধু দেশকে দখল করতে ছিল না ও আমার ভাইরা মসজিদের তারা জুলাই ছিল মাদ্রাসাগুলোকে বুলডুজার দিয়া উৎখাত করেছিল চোদ্দ হাজার ওলামায় কেরামকে ফাঁসির কাস্তে জুলাই ছিল ইসলামকে বিদায় করার জন্য সব ষড়যন্ত্র এই খ্রিস্টান ইংরেজরা করেছিল এই ভারতের মুসলমানদের ইমান রক্ষার জন্য আমাদের উলামায় এবং মাঠে নেমেছিল যখন বুকের তারা রক্ত দিয়েছিল শহীদ হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ইংরেজরা কয়েকজন দালালকে কাউকে মুজা বানাইছে কাউকে খারগে বানাইছে কাউকে শিয়া বানাইছে তিনটা দল এদেরকে নির্বাচন করে টাকা পয়সা দিয়ে এদের মাধ্যমে মুসলমানদের মধ্যে কন্দল সৃষ্টি করছে তার মধ্যে একজনের নাম আব্দুল বেনারসি সে হলো আলে আদিসের ইমাম বর্তমান আলে আদিসরা যেভাবে যত সুন্দর চেহারা দেখা যায় এদের বাস্তব এত সুন্দর না এদের পিছনে রয়েছে মুসলমান বিদ্বেষী ইমাম বিদ্বেষী ষড়যন্ত্র এবং ইংরেজের গোলামি আরেক দালাল কাদিয়ানি সাহ ঠিক না বেড়ে বলেন এ খাদিয়ানি দাজ্জাল খাদিয়ানি দাজ্জাল কাফের আজ বাংলাদেশের উত্তর অঞ্চলে শুনলাম এখানেও আছে বিভিন্ন জায়গায় জায়গায় কাদিয়ানিরা মুসলমানদের ইমান ধ্বংস করে কাদিয়ানি বানাচ্ছে খুদার শবক খুদার শবক আমি বলে যাচ্ছি লক্ষ লক্ষ উলামায় কেরামের পক্ষ থেকে কাদিয়ানি যে আকিদার বিশ্বাসী এগুলা ব্যাখ্যা দেওয়ার এখন সময় আমার কাছে নাই এই আকিদা বহনকারীরা কোন অবস্থায় মুসলমান থাকতে পারি না বরং কাদিয়ানিরা হকানি আলেমদের ফতোয়া মতো কামের কামের কামের সাউথ আফ্রিকার আদালতে প্রমাণিত হয়েছে কাদিয়ানি কাবের রাষ্ট্রীয়ভাবে আদালতে ফতোয়া দিয়েছে কাফের বলে পাকিস্তান সরকারের আমলে আমাদের মুরব্বীদের মেহনতে ফতোয়া পেয়েছে কারিয়ানে কাবের এক বাংলাদেশ এখন পর্যন্ত সরকারিভাবে কাবের ফতোয়া দেয় নাই আজকের এই মহাসম্মেলন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চায় বাংলাদেশেও কারিয়ানিদেরকে কাবের ঘোষণা করতে হবে করতে হবে কারা কারা আত্মীয় দেওয়া আমার বন্ধুরা আমার বন্ধুরা ভারত উপমহাদেশে ইংরেজের পক্ষে দালাল ছিল তিনজন বিশেষভাবে উল্লেখযোগ্য একটা লামাজাবি আহলে হাদিসের ইমাম আব্দুল হক বেনারসি দুই নম্বর গোলাম আহমদ কাদিয়ানি তিন নম্বর আহমদ রেজা খান বেলবি যার অনুসারীরা আজ মূর্তি পূজার মতো কবর পূজা করে পীর পূজা করে কবরের সামনে সিজা করে মিলাদ কিয়াম করে নবীকে গায়েবের মালিক বলে নবীকে হাজির নাজির বলে এরা হইল ওই আহমদ দল এই তিনটা দল বড় ফিতনা বাংলার জমিনে এরা সবাই ইংরেজের পাক্কা দাঁড়া মহতরম হাজারিন আজকে বাংলাদেশে কেন আজকে আমরা এখানে কথা বলছি বাংলার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুরব্বী আলেম যাদেরকে পুরা বছর চেষ্টা করেও একত্রিত করা যায় না আমি নগণ্য আমার সঙ্গী সাথীরা আছেন ওলামায় কেরাম টেলিফোন করে করে আল্লাহর রহমতে সব বড়দেরকে দাওয়াত দিয়েছি সবাই আসতেছেন একমাত্র এই জন্য এটা হক প্রচারের মঞ্চ জি হুজুর ঠিক আছে চলে আসেন এই হুজুর আসতেছে একটু ডেকে দিয়ে নিয়ে আসো এখানে আসতে পার করেন হুজুর আসতেছে ভাই মেহরবানি করে গেটে একটু স্বেচ্ছাসেবক যারা আছেন যাত্রাবাড়ি হজরত আসতেছেন মজলিস দাওয়াত লোকের আমিরুল মারা হজরতের গাড়ি যেন সহজে আসতে পারে আপনার ব্যবস্থা করে দেন মেহরবানি করে আমার বন্ধুরা এই হলো বাতিলের উদ্ভাবন বুঝছেন কি বোঝেন নাই আমরা এমনিতেই কথা বলতেছি না আসলে আমিন জোরে পড়লে কি হয় আসতে বললে কত ক্ষতি হয় বা লাভ হয় এটা খুব বড় জিনিস না আজকে আমাদের আকিদা নিয়ে তারা টানা হেস্তা করতেছে ছিনিমিনি খেলতেছে